शरणं ऋणचरानुगं श्रीनिकेतनं फणिफणार्पितं ते पदाम्बुजं ऋणुकुचे सुना सर्ववेदांत सार सर्वलीला मुकुट मुनि श्री श्रीनाथ पंचाचार्य गीति সপ্তম সংখ্যক শ্লোকে রাসবক্তা ভগবান শ্রীপাদ বাদরাণী কৃষ্ণ বিরহ কাতরা ব্রজ সুন্দরী গুণের উক্তিতে তাদের প্রার্থনা বাণী বর্ণন প্রসঙ্গে বললেন प्रणतदेहिनां पापकर्षणं तृणचरानुगं श्रीनिकेतनं हणिफणार्पितं ते पदाम्बुजं कृणुकुचेषु न कृन्दिरिचयम् हे सखे প্রণতদেহিনাং পাপকর্ষণম দ্বারা তোমার চরণে প্রণত তাদের সমগ্র পাপ বিনাশকারী তৃণচরানুগম যাহা তৃণচর যে গবাদি পশু সেই গবাদি পশুগণের পিছনে পিছনে ধাবিত হয় শ্রীনিকেতনম যা কমলা করলালিত বা সমগ্র সৌন্দর্যের আধার এবং ফণিফণার পিতং কালিয়ের ফণার উপরে যাহা অর্পিত এই রূপ তে পদাম্বুজং তে তব পদাম্বুজং তোমার যে চরণ কমল চরণাম্বুজ ন অস্মাকং কুচির সুঘৃণু আমাদের উরজ উপরই তুমি সেই সুশীতল চরণ কমল ধারণ করো বা স্থাপন করো এবং হৃচ্ছয়ম কৃন্ধি আমাদের যে হৃচ্ছয় তৃপ্তা বা অন্তরের মদন পীড়া এই জ্বালাকে কৃন্ধি অর্থাৎ বিনাশ করো নির্বাচিত করো এর পূর্বে দুইটি শ্লোকে ব্রজ সুন্দরীগণ শ্রী শ্যাম সুন্দরীর চরণে প্রার্থনা জ্ঞাপন প্রসঙ্গে বলেছেন বিশাল কৃষ্ণ বিরহ জ্বালায় তাদের এই দেহ আর থাকবে না সুতরাং শ্রীকৃষ্ণ যদি আশীর্বাদের মতো তার সুশীতল হস্ত তাদের দেন তাদের সারা দেহের তার শান্তি হবে কৃষ্ণ যখন বললেন তাই না হয় স্বীকার করলাম সব চক্ষু মুদ্রিত করো হাতটি দিয়ে আমি চলে যাব তখন আর একটি শ্লোকে বললেন না না তুমি আমাদের মস্তকে হাত দিতে আসবে তাপ শান্তির জন্য আর আমরা অন্ধার মতো চোখ বুঝে থাকবো এটি কিরূপ কথা তোমার চরণে প্রার্থনা যখন আমাদের মস্তকে হাত দিতে আসবে তখন তোমার ওই পরম মধুর বদন কমল খানি একবার দেখিও কৃষ্ণ বললেন আচ্ছা এই পর্যন্তই তোমাদের প্রার্থনা শেষ তো আর তো কিছু নেই তার উত্তরে যেন এই শ্লোকের অবতার না হচ্ছে বলছেন হে সখে তুমি তো তুল্য ব্যথত্ব আমাদের অন্তরের ব্যথা সবই জানো তোমায় আর বলে কি জানাবো আমাদের হৃদয়ে তোমার বিরোহী যে তাপ সেই তাপ শান্তির জন্য যখন তুমি আমাদের সন্নিকটে আসবে এবং যখন আমাদের মস্তকে তোমার হস্তটি অর্পণ করবেই বদনখানিও দেখাবে তখন বিশাল ব্যাধিতে যে হৃদয়ে জ্বলে যাচ্ছে সেখানে প্রলেপ ঔষধের মতো সেই তার শান্তির জন্য তোমার সুশীতল চরণ কমল একবার আমাদের বুকে দিয়ে তারপর চলে যাবে কৃষ্ণ যেন বলছেন বারে বা এই দেখো কত বাড়াচ্ছে তোমাদের দুটি প্রার্থনা আমি নির্বিচারে অঙ্গীকার করলাম এখন যে প্রার্থনাটি করছো যে তোমাদের বুকের উপরে আমায় চরণ অর্পণ করতে হবে এ কিন্তু আমার দ্বারা কখনো সম্ভবপর নয় বলছেন শ্রীকৃষ্ণ যেন স্ফূর্তিতে বলছেন যে তোমরা সব নবীনা ব্রজবালা রূপ গুণবতী পতিব্রতা সুতরাং তোমাদের বক্ষের উপরে চরণ বিন্যাস করলে আমার পাপ হবে না পাপাদহং বিভেমি তোমরা কি পাপের ভয় রাখো না যদি তোমাদের পাপের ভয় থাকতো তাহলে তোমরা কি তোমাদের বুকে আমাকে চরণ দিতে বলতে তোমাদের পাপের ভয় না থাক আমার আছে তার উত্তরে বলছেন প্রণত দেহিনাং পাপকর্ষণম তোমার আবার পাপের নয় যারা ওই চরণ কমলে একবার প্রণাম মাত্র করে প্রণত হয় তাদের সমগ্র পাপকে তুমি নাশ করে থাকো পাপের মূল পর্যন্ত নিঃশেষ এই জন্য পাপ ও কর্ষণ শব্দ দিয়েছেন পাপ নাশনং শব্দ দেননি তার মানে তৃণ গুলমাদি যদি অস্ত্রের দ্বারা কেটে ফেলা যায় তাহলে তার মূলগুলো কিন্তু মৃত্তিকার নিচে প্রথিত হয়ে থাকে আবার যদি যথাযোগ্য বর্ষা ইত্যাদি হয় তাহলে আবার সেগুলি গজায় কিন্তু হল দ্বারা যদি কর্ষণ করা যায় মাটিকে তাহলে একেবারে তার মূলগুলি উৎখাত হয়ে যায় পুনরায় আর ওগুলি গজাবার কোনো সম্ভাবনাই থাকে না এই জন্য বলেন পাপ কর্ষণম নতুন আসনম পাপকে তুমি কর্ষণ করে দাও ওই তোমার চরণ একবার যারা ওই চরণে প্রণত হয় পাপ যায় পাপের মূল যে অবিদ্যা সে অবিদ্যা পর্যন্ত নাশ হয়ে যায় হ্যাঁ। প্রণামকারী অন্য কিছু নয় দশাশ্বমেধি পুনরেতি জন্ম কিন্তু কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায় শাস্ত্র বললেন দশ বার অশ্বমেধ যজ্ঞ করেছেন যারা তাদেরকে আবার এই সংসার চক্রে আসতে হয় কারণ যজ্ঞ তো ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিসন্তি যখন পুণ্যটা ক্ষয় হয়ে যায় তখন আবার জন্ম মরণের স্রোতে আসতে হয় কিন্তু যারা একবার গোবিন্দ চরণে প্রণাম করেছে কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায় তাকে আর জগতে আসতে হয় না জন্ম মরণের স্রোত বন্ধ হয়ে যায় আমাদের শ্রী সনাতন গোস্বাই পাপ পাপকর্ষণং এই শব্দের অর্থে লিখেছেন উৎকট সংসার দুঃখ বিনাশকারী একবার প্রণাম উৎকট সংসার দুঃখ নাশ করে থাকে ভাগবতে শ্রী উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণের স্তুতি প্রসঙ্গে বলছে তাপত্রয়েনাভিহিত ঘোরে সন্তপ্যমানস্য ভবাধ্বনি হে প্রভু তাপত্রয়ে না নাভিত ঘোরে এই যে সংস্কৃতাপ জ্বালা ঘোর সংসারে ঘোর যে তিতাপ জ্বালা এই তিতাপ জ্বালায় সন্তপ্যমানস্য ভবাধ্বনিস অর্থাৎ এই সংসার পথের পথিক জ্বালা সংসার মুরুযাত্রী এই তিতাপ জ্বালায় দিন রাত ভয়ঙ্কর সন্তাপে সন্তপ্যমান হচ্ছে পশ্যামি নান্যাচরণং তমাগ্রী একমাত্র এই তাপের নাশকারী একটা জিনিস আছে এই দুরন্ত সংসার ক্লেশ নাশের আর অন্য কোনো উপায় দেখি না পদ্ম ধন্দাত তোমার সেই চরণ কমল যার থেকে প্রচুর অমৃত ধারা আকৃত হচ্ছে সেই চরণরূপ যে আতপত্র আতপত্র মানে কি ছায়া সেই চরণরূপ আতপত্র ব্যতীত এই তাপ বিনাশের আর অন্য কোনো উপায় নেই আমাদের এখানে ব্রজ সুন্দরীগণ বলছেন একবার প্রণাম প্রণত না সেই পাপ কর্ষণ দুরন্ত সংসার দুঃখ নাশকারী আমরা বলেছি যে স্বাভাবিকভাবে এরা হৃদয়ের ব্যথা এদের প্রাণপ্রেষ্ট গোবিন্দকে জানাচ্ছেন কিন্তু তাদের বাণীকে আশ্রয় করছে কত কত সব শাস্ত্রের রমণীয় সিদ্ধান্ত প্রণত শব্দে শরণাগত বলেছেন গোস্বাই পা প্রণত বলতে যারা শরণগণ করে দৃষ্টান্ত দিচ্ছেন সেই সকিদপি প্রপন্ন জস্তু যা যতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তদ্ব্রতং মম এই শ্লোকটি বৃহৎ টিকায় দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ব্যাখ্যা করছেন যে এখানে প্রণত বলতে শরণাগত কৃষ্ণ তোমার হৌ যদি বলে একবার তো ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার একবার যদি বলেন হে গোবিন্দ আমি তোমার হয়ে গেলাম তাহলে আর কোনো চিন্তা নাই এই বিশাল সংসার সিন্দুর থেকে গোবিন্দ তাকে ওপারে নিয়ে যান কিংবা প্রণত মানে নমস্কার প্রণাম আমাদের শ্রী ভগবান গীতার শেষে বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন সবগুলো যিনি করতে না পারেন একটা করলেও চল মন মনা আমাতে মনটা সমর্পণ কর অর্জুন তো পূর্বে বলেছেন ঠাকুর মন তোমাতে সমর্পণ করা বড়ই কঠিন ব্যাপার কারণ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম মন আমার চঞ্চল দৃঢ় তাকে সংযত করা বায়ুরেব দুষ্কর্ম যেমন এই দেহের মধ্যে কুম্ভকাদির দ্বারা যেন বায়ুটিকে রুদ্ধ করা অত্যন্ত কঠিন ব্যাপার তেমনি মনকে রোধ করা যায় না সে তো হাওয়ায় ঘুরছে এত চঞ্চল গোবিন্দ স্বীকার করে নিচ্ছেন একবার তিনি তো জানেন তার মায়ার কত শক্তি সেইরূপেই তো কৃপা করেছে উনি বললেন অসংসারং মহাবাহু মনোদূত দুর্নিগ্রহ চলম মানে ঠিকই বলেছে সন্দেহ নেই মন অত্যন্ত দুর্নিগ্রহ দুরাগ্রহ এবং চঞ্চল মহাবাহু বলে সম্বোধন করছেন ব্যাখ্যাকার লিখছেন তোমার বাহুতে সমুদ্রের মতো বল লক্ষ লক্ষ সমস্ত রথী মহারথীকে বিনাশ সাধন করছো কিন্তু মনের বেলায় ভয় পাচ্ছ যেদিন মনকে জয় করতে পারবে সেদিন তো তুমি মহারথী সেদিন মহাবাহু এই জন্য মহাবাহু বলে সম্বোধন সুতরাং অর্জুন বলতে পারেন যে ঠাকুর তুমি যে মনমনা বলছো এই মন সমর্পণ করা আমার সাধ্য নেই তখন বলছেন আচ্ছা না পারো মদ ভক্ত ভব আমার শ্রবণ কীর্তন করতে তো পারবে গানটা খুলে আমার নাম গুলিলা শ্রবণ কীর্তন করো অর্জুন যদি বলেন ঠাকুর নানা কাজে দিন রাত ব্যস্ত সুতরাং তোমার আর ওই হরিকথা শোনার সময় কোথায় বললেন তাও যদি না পারবে এক পত্র তুলসী এক গন্ডুর জল একবার সারাদিনে দিবে মত মনে সেটিও হয়ে ওঠা আমার পক্ষে যদি সম্ভবপর না হয় তো বললেন তাহলে আমার উদ্দেশ্যে একটা দণ্ডবতী মান নমস্কুরু আমার উদ্দেশ্যে দণ্ডবতী আমাদের নগধা ভক্তির মধ্যে বন্ধন একটি অঙ্গ আছে যখন এই বন্ধন অঙ্গটিকে বন্ধন মানে শ্রীজি লিখছেন নমস্কার ও মাত্রে অধ্যবসায় বন্ধনাঙ্গ নবধা ভক্তির একটা ওটা নমস্কার তো এই নমস্কার সম্বন্ধে শ্রীজি লিখেছেন যে এটা একটা ভজনাঙ্গ তো অতএব ভাগবতের দৃষ্টান্ত দিচ্ছেন বলেন আপনার নমস্কারটি অতি মধুর রসময় এবং আশ্চর্য হয়ে উঠবে এবং অতি সহজেই গোবিন্দের কৃপা টেনে আনবে যদি আপনার নমস্কারটি কায় মন বচনে হয় তো কায়ের দ্বারা তো নমস্কার করি ওটা হচ্ছে প্রণাম করছি ঠাকুরের কাছে শরীর দিয়ে আর বাক্যের দ্বারাও করি নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নম একটা শ্লোক বললাম নমো নলিন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনী রাধাধর সুধা পান শালিনী বনমালিনী প্রণাম করা হলো বাক্যের দ্বারা হলো দেহের দ্বারা হলো ভাগবতী শ্রীজীব গোস্বামী পাল ভাগবতে বলছেন ভাগবতী কিন্তু কিন্তু বলছে দিদিবাগ বপুভূমির বিদর্ধন্য বস্তে হৃদবাগ ভিতর ধন নমস্তে সেই সঙ্গে একটু মনটাও দিন তো মনের দ্বারা নমস্কার কি প্রকার লাহা কি রসময় ওই প্রণামটি যখন আপনি প্রণাম করবেন ঠাকুরের চরণে তখন আপনাকে মনে রাখতে হবে যে ঠাকুরের করুণা আপনার উপরে অজস্রভাবে বর্ষিত হচ্ছে তার প্রথমত দুটো ধারা একটি হচ্ছে স্বরূপ শক্তিময়ী করুণার ধারা আর একটি হচ্ছে মায়াময় করুণার ধারা মায়া শক্তির দ্বার দিয়ে যেটা আসছে আরে দণ্ডবোধ তো করছেন কিন্তু তার কাছে কত পেয়েছেন কিছু দিতে পাচ্ছেন না এই জন্য দণ্ডবোধ করছেন কত পেয়েছেন সেটা তো চিন্তা করুন চুরাশি লোক জনি যাত্রা চুরাশি লক্ষ জনি যাত্রার পরে এই দেহটা কি আমার নিজের সাধনে পেয়েছে নাকি গোবিন্দের অহৈতুকী করুণা খাচ্ছেন খাচ্ছেন কিন্তু যে নিঃশ্বাস পাউটি যদি বাজার থেকে পয়সা দিয়ে কিনে আনতে হতো তাহলে বুঝতে পারতেন ওটার কত দরকার রোজা কারণ অন্য জল একদিন দুদিন না হলেও চলবে কিন্তু এক মিনিট না হলে আপনার ইহলীলা শেষ সুতরাং সে বস্তু তা না আমার নিজের রোজগার করা ওটা হৃদযন্ত্রে ক্রিয়া চলছে জৈব সত্তাকে ধারণ করে রেখেছেন নিজে অন্তরে রূপে থেকে পরমাত্মা রূপে আমার ইন্দ্রিয় চালনা হচ্ছে জীবের শক্তি নেই এই মায়া শক্তির দ্বার দিয়ে যে করুণা করেছেন তাছাড়া আবার স্বরূপ শক্তির দ্বার দিয়ে করুণা করছেন কত তার কি আছে মায়া শক্তির করুণায় তো মায়াবন্ধন যাবে না তখন শ্রী গোপকুমারকে বললেন তোমার জন্য আমি সাধনা করেছি বহু কাল যখন তুমি আমাকে ভজন করতে না তখন আমি তোমাকে ভজন করতাম গোপকুমার বলটা তুমি আমার ভজন করছে না বলে কত কান্তাম শেষকালে দেখলাম যে তুমি ভজন করবেই না তখন আমার প্রিয় ভূমি শ্রী বৃন্দাবনে তোমার জন্ম দিলাম যেখানে স্বাভাবিক পরিবেশে আমার চরণে ভক্তি এসে যায় তারপরেও ক্ষান্ত হইনি তোমার গুরু রূপে তোমাকে নিজে ডেকে আর আমার মন্ত্র কানে দিলাম মনে আছে উচ্চারণ করছিলেন গোপকুমারকে ডাকলেন ওর গুরু বললেন যাও যমুনা জলে স্নান করে প্রেমিক গুরু যমুনার জলে বালক গোপকুমার স্নান করে এলেন কানে মন্ত্রটি দশাক্ষর দিলেন মন্ত্রের ধ্যান বলতে বলতে মূর্ছা প্রেমিক তো অন্তরিত সেই থেকে আস্তে আস্তে তুমি যখন আমার চরণের দিকে উন্মুখীন হতে লাগলে তখন আমি কত বাহু তুলে নেচেছি আনন্দে এরপর তোমাকে আমার কাছে পাবো আজ আমার সমগ্র সাধনা পূর্ণ হলো তুমি আমার কাছে এলে তোমাকে পেয়ে আমি ধন্যাতি ধন্য আমার চরণ ছেড়ে আর কোথাও যাবে না স্বরূপ শক্তিময়ী করুণাতা সাধনা করছেন গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা শাস্ত্র রূপে কহে জ্ঞান আত্মা রূপে অধিষ্ঠান আচ্ছা প্রভু তুমি যে এত বস্তু আমাকে দিলে তো আমি তোমায় কি দেব চিন্তা করতে হবে তো যদি কৃতজ্ঞ ব্যক্তি তিনি যদি অনেক পান তো যার কাছ থেকে পান তাকে তো একটু কিছু দিতে হয় তো অকৃতজ্ঞতা হৃদয়টা তো কলুষিত হয়ে উঠবে জীবন দান করেছিলেন বলি রাজা বললেন তো বামনদেরকে যখন ত্রিভুবন দান করলেন ভগবান বলছেন আরো দাও আরো দাও এই তো এক পায়ে হয়ে গেল জগৎ আর এক পায়ে হয়ে গেল স্বর্গ আর আরেকটা পা বলি রাজা বলছেন প্রভু তুমি তো প্রথমে এতটুকু টুকু পা দেখালে আর এখন এত বড় বের করলে ক্ষুদ্র জীব কি করে তোমাকে বুঝবো বলো দেখো বড়র ভিতর থেকে ছোট বের হয় এটা আমরা জানি কিন্তু ছোটর থেকে যে এত বড় বের হয় আমাদের ধারণার দিত এটা তোমার মধ্যেই সম্ভব সুতরাং তোমাকে কি দেব যে ছিল সে তো শেষ হয়ে গেল আর আর একটা জিজ্ঞাসা তুমি যে ত্রিপাধূমি দাও বলে বলছো কিন্তু তোমার তো দুটি পা তোমার পা কই ভগবান ইচ্ছাময় নাভি কমলের থেকে একটা পা বেরিয়ে বুঝলাই দেবো বলি মহারাজ বলেন ওই পাটা তোমার স্বাভাবিক নয় অস্বাভাবিক তার কারণ নিতম্বের তলের থেকেই পা বের বের হয় এইখানে থেকে কারো পা বের হয় তো সুতরাং তোমার যখন নাভির থেকে পা বের হয়েছে তখন আমার একটা অস্বাভাবিক স্থান আছে ওই পায়ের উপযোগী এখনো আমার অধিকার রয়েছে জানো ওটা কোথায় সেটি এই মস্তক সন্তুষ্ট হয়ে ভগবান সেই চরণ দিয়ে তাকে নিজের করে নিলেন সর্বস্বাত্ম নিবেদনী বলুর বলিরভূত কৃষ্ণা ফিরি সাং পরম আমাদের শাস্ত্র বললেন সর্বস্ব দিলেন নিজের দেহ দিলেন শুদ্ধ আত্মা সহিত আর ভগবানকে নিজের করে দিলেন বলি রাজা কিন্তু যখন এই দাও সেই দাও ভগবানও বলছেন আর তিনিও বলছেন এইটা না ওইটা না তখন সেইখানে বলিপত্নী দাঁড়িয়ে আছেন বৃন্দাবন তিনি একটা কথা বলছেন বলছেন ঠাকুর ও যে বলছে যে তোমাকে পৃথিবী দিলাম স্বর্গ দিলাম এইটা আমার অধিকারে ওইটা আমার অধিকারে কোনটা ওর অধিকারে বলুক তো কোনটা ওর সবই তো তোমার রাধারানী বললেন না তোমার ধন তোমায় দিব কি যাবে আমার সবটাই তো তোমার ভক্ত মহানুভাব বলছেন এই যে তুমি অনন্ত করুণা করেছ মায়া শক্তির দ্বারে আর স্বরূপ শক্তির দ্বারে সুতরাং তোমায় কি দেবো যা দি মন দি নৈবেদ্য দি যা দি সব তো তোমারই তো তোমারই তো জিনিস দেবার মতো কিচ্ছু নেই একটা দণ্ডবোধ দিলাম নমস্কারটা কিভাবে হবে গোস্বামী পাদের হাট্যটা তাহলে এই নমস্কারে সাধনায় সিদ্ধি আসতে আর বিলম্ব কর এর হার্দিক বা মার্মিক যদি নমস্কারটি হয় আর এতে তো কোনো কঠিনতা নেই আপনাকে তো পয়সা দিতে হচ্ছে কিছু লাগছেও না তবে প্রণাম করার সময় মনোসংযোগ রাখা এইভাবে প্রণামটা যদি হয় তো ভাগবতে বললেন সন্তান যেন পিতৃ সম্পত্তি প্রাপ্তির ঐকান্তিক উত্তরাধিকার নিশ্চয়ই পাবে বললেন তেমনি এইরূপ নমস্কারকারী গোবিন্দ পাদ পদ্ম সন্তান যেন পিতৃ সম্পত্তি পায় তেমনি নিশ্চয়ই পাবে তথা উত্তরাধিকারী যাবে না এত বড় কথা ভাগবত দেখা সুতরাং প্রণত দেহিনাং পাপ আকর্ষণম ব্রজ সুন্দরী গণে তো চিন্তা টিন্তা করে বলছেন না কিন্তু কিন্তু তাদের যে বাণী সেই বাণীকে আশ্রয় করেছে এত সমস্ত সিদ্ধান্ত রস তত্ত্ব তুমি প্রণত দেহীর পাপ পাপ আকর্ষণ করে থাক গোবিন্দ বলছেন সে তো পাপ আকর্ষণ করি অপরাধ তো করি না গোবিন্দ যেন এই কথা বলছেন পাপ তো আকর্ষণ করি কিন্তু অপরাধ তো করিনি পাপ এবং অপরাধ দুটো পৃথক জিনিস আমাদের জানতে হবে হ্যাঁ, সাধক সমাজ এই দুটো জিনিস এর জেনে রাখবেন পাপ একটা জিনিস অপরাধ আর একটা জিনিস হ্যাঁ, অর্থাৎ যা না জেনে শুনে যে সমস্ত পাপ আদি কাজ করা হয় হিংসাদি পরধন পরদা হিংসা ইত্যাদি কার্য সেগুলিতে পাপ হয় কিন্তু জ্ঞানপূর্বক শাস্ত্র সাধু সঙ্গ পেয়েও যে সকল মহদবজ্ঞানী অপরাধ করা যায় বলা হচ্ছে বারবার তা ভক্তির অন্তরায় সেটা অপরাধ কিন্তু সেগুলি যখন বুদ্ধিপূর্বক করা যায় তখন ওটার পাপ থাকছে না ওটা অপরাধ হয়ে যাচ্ছে কত তফাত এক কৃষ্ণ নামে করে সর্বপাপক হয় আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণপদে প্রেম উপজয় নিরপরাধ ব্যক্তির জন্য এক কৃষ্ণ নামে সব পাপ গেল আর কৃষ্ণ নামে প্রেম এসে গেল কিন্তু হেন কৃষ্ণ নাম যদি জীব লয় বহুবার তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ প্রেম বীজ তাহে নহে অঙ্কুর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন আমাদের সাধক সমাজের ভয় কেবল অপরাধকে আর কিছু এত শক্তিশালী ভক্তি সাধনা ব্যাহত হয়ে যাচ্ছে ওই একটা জায়গায় অপরাধ সাধু নিন্দাদি অপরাধ যা পদ্মপুরাণ দশ অপরাধের কথা বলেছে আমাদের সকলেরই কম বেশি বিষয়গুলি জানাই আছে সুতরাং তার থেকে বাঁচতে হবে বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা উপাড়ে বা ছিন্দে তার শিখি যায় পা তাতে মালি যত্ন করি করে আবরণ অপরাধ যেই সেনা হয় উদ্গম তবে হ্যাঁ বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটা সুন্দর কথা বললেন এই প্রসঙ্গে বললেন সাধু সঙ্গে যদি ভজন হয় সাধু সঙ্গ বসা সর্ব অপরাধ ক্ষয়েতু ভক্তি দেবী সম্যক প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি দিদ বিবাদা বললেন এই সম্বন্ধে কারো কোনো বিবাদ নেই সাধু সঙ্গে যদি ভজন হয় তাহলে অপরাধ থাকে না আর যে সঞ্চিত অপরাধ সব নাশ হয়ে যায় পুনরায় আর হতে পারে না সর্ব অপরাধ ক্ষেতু ভক্তি দেবী সম্যক প্রসাদে অপরাধ গেলেই ভক্তি প্রসন্নতা হয় তখন শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় এতে আর কোনো বিবাদ নেই শ্রীজীব গোস্বামী পাদ বলে না সাধু সঙ্গে ধামাদি ক্ষেত্রে সাধু সঙ্গে বাস করেও যদি প্রেম না হয় তাহলে তখন কি মনে করব শ্রী গোস্বামী পাদ বললেন তাহলে আপনাকে বলি আপনি এই পাঁচটা জিনিসের দিকে লক্ষ্য রাখেন অন্তরে এক আর বাহিরে এক হচ্ছে কি না অর্থাৎ বাহিরে গুরু বৈষ্ণব ভগবানের প্রতি অর্চনার আরম্ভ শ্রদ্ধা দেখানো ভিতরে তাদিস শ্রদ্ধার অভাব এটার নাম হচ্ছে কৌটিল্য এবং এই যে নানা সাধু শাস্ত্র মুখে এত মহিমা নামের ভগবানের লীলা শোনা যাচ্ছে তাতে বিশ্বাস আসছে কি যদি ভিতর বাহির এক না এবং সাধু শাস্ত্রের কোথায় যদি বিশ্বাস না আসে দুটো জিনিস আর ভগবানের ভজনকে বা ভগবানের নিষ্ঠাকে বিচ্যুত করে দেয় এই প্রকার যদি ইতর বস্তুতে অভিনিবেশ জাগে ভজন নাশকারী ইতর বস্তুতে অভিনিবেশ তিনটা আর যদি ভজনে উৎসাহ না আসে আনন্দ না পাওয়া যায় চারটা আর যদি লাভ পূজা প্রতিষ্ঠায় মনটা যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রবলতম প্রচুর মহৎ অপরাধ কার্য করছে এই জন্য সাধু সঙ্গে এগুলো যাচ্ছে না যদি আপনি দেখেন যে এই জন্মে সে প্রকার অপরাধের অস্তিত্ব নেই তাহলে বুঝবেন যে পূর্ব পূর্ব জন্মে রয়েছে তখন আরো নামের চরণে প্রপন্ন হয়ে ওই কান্তি নামকে আশ্রয় করলেই সৎসঙ্গে ধীরে ধীরে ধীরে ধীরে ওগুলো প্রশমিত হয়ে যাবে এ হচ্ছে উপায় এর থেকে এই প্রণত দেহি নাম পাপ আকর্ষণ বলতে যে গোবিন্দ বলছেন যে তোমাদের পাপ তো নেই অপরাধ আছে এদের আবার কি অপরাধ বললেন ওই যে তোমরা অহংকার করলে সৌভাগ্য গর্ব এলো অপরাধ নয় ওটা পাপের তো সমস্যা নেই কিন্তু সৌভাগ্য গর্ব তোমাদের যে উঠলো এটা ব্রজবালার সঙ্গে তার পরিহাস ছাড়ার কিছু যেমন প্রধানন্দ সরস্বীপাদ লিখেছেন যে একদিন গোবিন্দ তিনি রাধারানীর জন্য কুঞ্জে অভিসার করে কুঞ্জে বসে আছেন অবসরে সতীর সঙ্গে রাধারানী এসে উপস্থিত হয়েছে অঙ্গবন্ধ পাচ্ছেন সখী চুপ কুঞ্জরঞ্জ দেখছেন ওই বসে কি করছে ধীরে ধীরে বলছেন দেখছেন বসে আছে এমনি করে কি যেন করছে রাধারানী বলছেন আমি একটু আড়ালে থাকছি তোমরা ভিতরে যে দেখো তুমি কি করছে আমার পরিচয় দেবে না সখীগঞ্জ রাধা নাম এখন সখীগণ দেখে পরমানন্দে পুলকিত হয়ে গেলেন ইঙ্গিত করছে রাধারানীকে তোমার নাম জপ করছে আর কাঁদছে রাধারানী বলছেন আমি এখানে আছি দেখো একটু ওকে সখীগণ সাড়া দিতেই তিনি চোখ মেলেছেন দেখছেন সামনে সখীগণ যাক সখীগণ প্রিয়াজির নাম কীর্তন করছিলাম আমার অভিষ্ট সিদ্ধ হয়ে গেল নাম আকর্ষণ করলো নামীকে কোথায় প্রিয়াজি কোথায় সখীগণ পরিহাস করে বলছেন তিনি আসেননি আসতে পারলেন না আমরা সেই খবরটা নিয়ে এসেছি আসতে পারেননি তুমি এইখানে অপেক্ষা করে থাকবে সেই খবরটা দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন আজ তাকে গৃহে রুদ্ধ করে রেখেছেন তার শ্বশুর মা রাধারানী সব শুনছেন দেখছেন আড়ালের থেকে কৃষ্ণ তো সখীগণের কাছে শুনে বিমর্ষ হয়ে গেলেন বলেন সখীগণ আর তার অঙ্গবন্ধ পাচ্ছি যে বললেন সে তো আমরা তার সঙ্গে থাকি আর এই প্রসাদী কাপড় টাপড় পরেছি তার বন্ধু উনি আসেননি আসলে উনি আসেননি তার মন্দ পাচ্ছেন মুখটা মলিন হয়ে গেল সখীগণ তাহলে কি উপায় উপায় আর কি দেখো নাম জপ করছি করছিলে তো আমাদেরকে পেলে তো এখন এসো আমরা ধীরে ধীরে জপ করছি একটু উচ্চ স্তরে নাম কীর্তন করি তাহলে পেতে পারো হয়তো নাম আকর্ষণ করে তখন গায়ত বম সখীগণ সঙ্গে নাম গান করতে আর উচ্চ ঈশ্বরে কীর্তন করতে কীর্তন করতে করতে কিছুক্ষণের পর দাঁড়ালেন সখীগণ এই তো উচ্চস্বরে কীর্তন করলাম প্রিয়াজিতে এলেন না তখন পরিহাস করতে গিয়ে কোন সখী বলছেন পাছে ভাই নাম অপরাধ তোমার আছে এই জন্যই নাম কাজ হচ্ছে নিশ্চয়ই কিছু নাম আমার কি অপরাধ আমার একজন বলছেন যে গিয়েছিলে এই জন্যই অপরাধ হয়ে গেছে তোমার নাম অপরাধ হবে কি চন্দ্রার পুঞ্জে যাওয়াই তো তোমার নাম অপরাধ তেমনি গোবিন্দ বলছেন পাপ তো আকর্ষণ করি বটে অপরাধ তো নয় সুতরাং ওই যে অভিমানিনী হয়ে গেলে তোমরা সৌভাগ্য গর্ভবতী হয়ে গেলে সেই অপরাধ জিনিস তো সরে গিয়েছে তখন বলছেন প্রণত দেহিনাং পাপ আকর্ষণ ওহে তুমি অপরাধও নাশ করে থাকো আচ্ছা শোনো বলি কালীয় নাগ বলো তো কত অপরাধ করেছিল কত অপরাধ তোমাকে কত কতবার দংশন করার চেষ্টা করেছি কিন্তু সে তো একবার তোমার চরণে প্রণাম করলো পরে এত অপরাধ করার পর বেষ্টন করেছিল কত কিছু পরে একবার প্রণাম করলো না তোমার হৃদয় বলে গেল সুতরাং আমাদের যদি একটু অপরাধী হয় তো যে চরণ কালীয় নাগের অপরাধকে ক্ষমা করেছে নলকুয়ার মণিগ্রীব কত বড় অপরাধী তোমার ভক্তের চরণে ছিল অপরাধ নারদের কাছে কিন্তু তুমি কেবলমাত্র চরণ স্পর্শ করালে তাদের ওই চরণ সব অপরাধ গেছে এবং সেই মণিগ্রীবাদী তারা যখন এত বড় অপরাধের থেকে করেছে তোমার চরণ প্রভাবে তখন ওই আমাদের যে দোষ অপরাধ যা কিছু আছে এ কিচ্ছু না প্রসন্ন হও কৃষ্ণ যেন সামনে থেকে হাসছেন বলছেন না না না বলছি তোমাদের তোমরা আমার জন তো সখী এই জন্য কথাটা বললাম আসল কথাটা এখন শুনবে কি জন্য আমার তোমাদের বুকে চরণ দিতে বাধা হ্যাঁ বলো শুনি বললেন দেখো তোমাদের এই কঠিন বক্ষে আমি এত কোমল চরণ দিলে ব্যথা লাগবে তো কঠিন পক্ষে এই কোমল চরণ দেওয়া যায় ব্রজ সুন্দরীগণ তখন বলছেন বললেন কঠিন আছে ঠিকই তবে হ্যাঁ আমরা একটা কথা বলছি যে আমরা রোজই দেখতে পাই তোমার এই চরণগুলি গাভীর পিছনে পিছনে ধাবিত তখন কত কঙ্কর তারপরে শক্ত মৃত্তিকার উপরে লেগে যায় তো সুতরাং সেই সময়ে যেমন একটু আঘাত লাগে আমাদের এই বিরহ বিরহজালা শান্তির জন্য সেই প্রকার ওটা যেমন সহ্য করো তেমনি এটা একটু সইবে এই জন্য বললেন তৃণাচারানুলম আর বলছেন অথবা যদবা আরেকটি অর্থে এর থেকে নিষ্কাশন করছে কৃষ্ণ যেন বলছেন দেখো তোমরা গোপালিকা কিচ্ছু জানো অজ্ঞান সুতরাং তোমাদের বুকের উপরে চরণ দেওয়া আমি ইচ্ছা করি তখন এরা বলছেন হে অজ্ঞান তো আমরা নিশ্চয়ই কিন্তু তোমার চরণ তৃণচর মানে গবাদি পশু তাদের পেছনে পেছনে যখন চরণ চায় কিন্তু গবাদি পশু ঘাস খাচ্ছে সেইখানে যদি আপনি শর্করা ছড়িয়ে দেন তোমরা শর্করা সাধন করতে জানেন ঘাসেই খা তো বললেন যেহেতু শর্করা দিলেও যেন গবাদি পশু ঘাস খায় এত নির্বোধ যারা শর্করাটি ছেড়ে দিয়ে সেই রকম নির্বোধ আমরা গোপালিকা তৃণচরানুগম তাদের পেছনে পেছনে যেন ধাবিত হয় চরণ সেই প্রকার নির্বোধ একবার দাও আমাদের কল্যাণের জন্য তাই বলেছেন তৃণচরানুগম কথা শুনে একটু হাসলেন যেন শান সুন্দর সম্মুখে স্ফূর্তি হচ্ছে তো লীলা আস্তে আস্তে বলছেন সখীগণ তোমরা মনে কিছু করবে না দুঃখ করবে আমি বলছি কি তোমাদেরকে ওটা পরিহাস করলাম আসলে ব্যাপারটা কোথায় জানো কারণটা দেখো তোমলাই বললে তৃণচর আনুগম অতএব গাভীর পেছনে পেছনে আমি ধাবিত হই আর চরণে পাদুকা লাগাই তো সবাই জানো প্রথম দিন যেদিন গোচারণ আরম্ভ হলো গোপালের সেই দিন মা কাঁদছিলেন বললেন এত কোমল চরণ গোপাল আমার যখন আমার প্রাঙ্গণে যখন হেঁটে বেড়ায় তখন মনে হয় যেন রক্ত ফুটে বেরোবে অতএব যখন সব ঠিক হলো গোচারণের জন্য তখন মা তৈরি করে রেখেছেন জুতো নিয়ে এলেন গোপাল এগুলো পায়ে দিয়ে যা মা জুতো নিয়ে এলে কি আশ্চর্য বলো তোমা তোমরা আর এই গরুর সেবার জন্য যাচ্ছি গোপ জাতি আমরা তারা আমাদের সেব্য আর আমরা সেব তো যাদের সেবা করতে যাচ্ছি তাদের জুতো আছে যে সেব্য তার জুতো নেই আর যে সেবক তার জুতো কি করে পরে গরু চড়াতে যাবো মা যশোদা নন অশ্রু এলো গোপালের বুদ্ধি দেখে নন্দ মহারাজের দিকে তাকাচ্ছে দেখো আমার ছেলের বুদ্ধি দেখো তোমরা এত বড় বড় বুড়ো মানুষ এত বড় বড় জুতো পরে আর যাবে গরু চড়াতে আজ পর্যন্ত এটা মনে রেখেছ করেছ যা গোপাল আমার বলছে সত্যি যশোদী নারায়ণের কৃপা আমার গোপালের উপরে সুতরাং এ তো তার অলৌকিক বুদ্ধি আমাদের মধ্যে এটি আসে না সুতরাং দিনাচরণ এবং বলতেই বলছেন তোমরা তো জানো যে আমি গাভীর পেছনে পেছনে যখন যাই তখন জুতো খড়ম কিছু থাকে না সুতরাং সেই ধুলো কাদা মাটি ইত্যাদি লেগে একবারে বিচ্ছিরি হয়ে আছে আমার পা দুটো এখন মনে ঘুরছি আর তোমরা বলছো কি সেই পাগুলো অত সুন্দর অলঙ্কার ইত্যাদি সাজানো বুকখানা কত মনোরম তার উপরে এটা বিচ্ছিরি হয়ে যাবে এটা দেওয়া উচিত যখন গোবিন্দ এই কথা বললেন তখন বলছেন শ্রী নিকেতনম বলল হে হইচরণ শ্রী নিকেতন কমলা লাই আমরা গোপালিকা তোমার চরণ কমলা লালিত সমস্ত সৌন্দর্যের নিকেতন আর আমরা গোয়াল গোয়ালিনী আমাদের বুকের আর কি শোভা সুতরাং তুমি যদি ওই পরম শোভাময় সৌন্দর্যময় চরণ আমার আমাদের বুকে দাও তাহলে আমাদের বুকে সৌন্দর্যই পাবে এই জন্যই কামনা করছি স্ত্রী নিকেতন সমগ্র সৌন্দর্যে রাধা আসলে এরা দৈন্যের সেই বলছেন যখন বিরহ আসে তখন দৈন্য আসে আর তা না হলে এরা যে বলছেন আমরা গোপালিকা আমাদের আর কি শোভা আপনি সবার কথা বলছেন কিন্তু আসলে এদের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি মহাভাবের থেকে উঠছে পদ্মপুরাণ পাতাল খণ্ডে দেখা যায় যখন রাধারানী আছেন আর যখন দর্শন হলো নারদের তখন পরিক্রমা করে আর স্তুতি করছে ঐশ্বর্য জ্ঞানী নারদ রাধারানী সৌন্দর্য দেখে কি বলছেন ধ্যান্তং সর্বেষু লোকেষু ময়া স্বচ্ছন্দচারিণা উৎসারূপেণ সদৃশিং দৃশ্যতে নৈব করিছি আমি স্বচ্ছন্দচারী আমার অবাধ গতি সুতরাং যত সমস্ত ভগবান লোকে হে দেবী আমি সর্বত্রই গমন করেছি সেই সেই জায়গায় সমস্ত ভগবত কান্তারণকে দর্শন করেছি কিন্তু আজ তোমার চরণ দর্শন করে মনে হলো যে সমগ্র ভগবত কান্তা রূপ সমষ্টিকে যদি এক জায়গায় করা যায় তো সেই রূপ সমষ্টি তোমার চরণ মুখের প্রান্তে মিলে যাবে যেন উপর দিকে উঠবে না প্রেম দিয়ে গড়া রূপ তো সুতরাং অখিল সৌন্দর্য নিকেতনেরা কিন্তু দৈন্য ভরে বলছেন তোমার চরণ শ্রী নিকেতন সাক্ষাৎ কমলা লালিত সমগ্র সৌন্দর্য মাধুর্যের আঘাত আমাদের বক্ষের সৌন্দর্যই বাড়বে কৃষ্ণ যেন বলছেন সবই তো ঠিক কিন্তু এক জায়গায় যে বাঁধছে সেটি হক সেটি আর ঠিক হওয়ার কোনো উপায় বলছেন কি সেটি বলো দেখি বললেন দেখো তোমাদের বুকে যদি আমি আমার এই চরণ দিই তাহলে তোমাদের প্রতিটা কি আমাকে আবার রাখবে নাকি তোমাদেরও ভয় আর আমার কত বড় ভয় বলো তো এই যে তোমাদের এতগুলি গোপালিকার বুকে চরণ দেব প্রতিবন্ধ শুনবেই তখন প্রতি রাখি আমাকে আবার রাখবে এই ভয়ের কাজ আমার করার দরকার ঠিকই আছে তখন বললেন হে ফণি ফাড়া প্রীতম বললেন তোমার ওই চরণের আবার ভয় আমরা সাক্ষাৎ সময় সামনে দেখেছি এত বড় বিশাল কালিও তার মাথার উপরে ওই চরণ নৃত্য করেছে আমাদের চোখের সামনে সেই জায়গায় আমাদের কয়েকটি পুরুষ পতিকে তুমি ভয় করছো ওই চরণে ওই চরণ তো আমরা দেখেছি কত শক্তি তা বললে বলার তাৎপর্য কি ফণির উপরে অর্পিত বললেই তো হতো কিন্তু ফণি ফণার্পিত ফণির উপরে অর্পিত বলছেন ফণি ফণার্পিত অর্থাৎ কালিয়ের ফণার উপরে ব্যাখ্যাকার লিখছেন যতক্ষণ পর্যন্ত না সাপ ফোনা তুলে ততক্ষণ পর্যন্ত তার দংশনের সুযোগ হয় সেইটিতে তার বিষ শক্তি প্রয়োগের বিশেষ বিকাশ হয় ফোনা তুলে ফোনা তুলে যে ভীষণ যে বিষদগার করছিল তার উপরে তুমি নৃত্য করেছ অথবা গোস্বামীপাদ বললেন বললেন কিংবা কৃষ্ণ যদি বলেন যে তোমাদের পক্ষে চরণ অর্পণের একটি মাতৃ না অর্পণ করার হেতু যেহেতু তোমাদের একে পক্ষ কঠোর আবার তার উপরে সেখানে সমস্ত কঠিন মণিরত্ন ইত্যাদি রয়েছে বললেন হে না না না দেখো যখন কালিয়ের মাথার উপরে নাচছিলে তখন সেখানে কত মণিরত্ন ছিল তা বলতো মণিরত্ন সাজানো সুতরাং সেখানে যখন তোমার চরণে কিছু হয়নি তখন আমাদের যে মণিরত্ন বক্ষে আছে বা বক্ষের কঠোরতা একটু কষ্ট সহ্য করেই তোমাকে তোমার চরণটি না হয় আমাদের বক্ষে দিলে তাই পদাম্বুজম তোমার এই চরণ দিলেই সুশীতল হয়ে যাবে যাবে আমাদের হৃদয় উচে সুক্রেণু আমাদের উড়জ উপরে তোমার এই সেই চরণ কমল স্থাপন করো রেণুস্বর কিন্তু ওটা লোপ আছে মুসাইবাদ বললেন কুচে সু শব্দ দিয়েছেন বহু বচন দিলেন যখন এর পূর্বে প্রথমে মস্তকে হস্ত দিতে বলেন তখন শিরসি এক বচন দিয়েছেন সেখানে শিরসি দিয়ে এখানে এক বচন দিয়ে এখানে বহু বচন কুচে সু দিচ্ছেন কেন এর সমাধানে গোস্বামী পাদ টিকাতে বৈষ্ণব গোস্বামী ব্যাখ্যা লিখছেন বললেন যখন শ্রীকৃষ্ণ তার শ্রীকৃষ্ণকে তারা প্রথম মাথার উপরে হাত দিতে বলছেন তখন বিপুল দৈন্য দৈন্যে গোবিন্দ সঙ্গ গোবিন্দের রূপগুণ সব একেবারে পরম দুর্লভ বলে মনে হচ্ছে হ্যাঁ, সুতরাং মস্তকে হাত দিতে বলছে গোবিন্দ বলছেন তোরা তিনশত কোটি গোপী দু একটি তো নয় অতএব একে একে হাত দিতে দিতেই তো আমার হয়ে গেল কতই হাত দেবো তোমাদের মাথায় তখন বলেছিলেন যদি সবার মাথায় হাত দিতে না পারবে তুমি আমাদের মধ্যে একজনের মাথায় হাত দিলেই হয়ে যাবে একজনের মাথায় হাত দিলে সবার বিরহ জ্বালার শান্তি তারপরে যখন বললেন মুখ দেখাও বললো আচ্ছা দেখাচ্ছি চোখ বলে তখন এখন কতকটা লোভ এসেছে সাহস এসেছে তো প্রার্থনার জন্য তাই এখন যেটি দৈন্যে খুব অল্প প্রার্থনাটিকেও করতে সংকোচ হয় যখন লোভ আসে তখন বেশি প্রার্থনা মন ভরে না গোস্বামী পাক বললেন বলে যখন লোভ এসে যায় তখন বড় প্রার্থনা মন ভরে না এই জন্য এখন বললেন না একজনের বুকে চরণটা দিলে হবে আমাদের সবারই বুক জ্বলছে তো আমার যদি রোগ হয় তো আপনাকে প্রলেপ ঔষধ দিলে আমার কি রোগটা সারবে আপনারটাই সার সুতরাং প্রলেপ ঔষধের মতো যখন তোমার চরণ কমল তখন সবার পক্ষে একবার চরণ কমল না করে স্থাপন করো সেই চরণের পক্ষে কিছু আশ্চর্য নয় সবই সম্ভব এই জন্য বললেন তৃণু কুচে সুন বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার টিকায় এই এদের দীক্ষাটি স্বরূপ নিরূপণ করেছে ইচ্ছা মানে কি হৃদয়ে স্মরণ করে আছে যে তাকে বলা হৃদয়ে স্মরণ করে থাকে কাম মদন কৃষ্ণ অদর্শনে এরা বলছেন আমাদের ইচ্ছা অর্থাৎ মদন পীড়ার শান্তি করে তুমি ওই চরণ আমাদের হৃদয়ে দিয়ে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণ লিখছেন এদের যে এই প্রার্থনা এটি কিন্তু প্রেমময় প্রার্থনা প্রেমময় গোবিন্দ সেবার উপচার আত্মেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাহি গোপিকা তবে এইভাবে ব্যক্ত করে একটা দৃষ্টান্ত দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী প্রার্থদর্শনী টিকা বললেন মনে করুন আপনি আপনার কোনো একজন প্রিয় বান্ধবকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করেছেন তিনি এসে গিয়েছেন হয়তো একটু আগেই মহারাজজি আপনি তাড়াতাড়ি যাবেন দশটায় যাবেন কিন্তু অনেক কিছু রান্না করলে তো আর দশটায় হয় না হয়তো তিনি সেই কথা মতো দশটায় এসে গিয়েছেন এসে তিনি দেখছেন যে নানা উপচার সমস্ত আপনি তৈরি তখন তিনি বলছেন আরে আপনি এত সমস্ত করছেন আমাদের জন্য কিছু অল্প স্বল্প করলেই হতো তখন তিনি যদি বলেন যে আপনাকে নিমন্ত্রণ করেছি একদিন ভালো করে তো আপনাকে সেবা করব এই জন্য আপনার জন্য তো করছি বললে ভালোবাসা থাকে না যাদের শুদ্ধ ভালোবাসা তারা ওটা বলেন না তারা বলেন যে আপনার জন্য কেন করব ওটা আমাদেরই দরকার ওগুলা নিয়ম আছে আমাদের করতে হয় আমরা প্রত্যেক বছরে এই তিথিতে এইসব করি তা আপনার জন্য তো করছি না করছেন তারই জন্য কিন্তু বলার ওইটা হচ্ছে রীতি ভালোবাসার রীতি সেই প্রকার এদের হৃদয় সতত কৃষ্ণ সুখে একবারে তন্ময় হয়ে আছে বললেন সমর্থারতি মতি নাম প্রথমে সমর্থারতির কথা উল্লেখ করলেন শ্রী সোনা চক্রবর্তী এটি মহাভাব সমর্থারতি গণের এই প্রেম মহাভাব কক্ষায় আরোহণ করে কঞ্চিত বিশেষমায়ান্তে সম্যগেচ্ছা জয়াভিত রত্যা তাদাত্মা পণ্যা সমর্থা ইতি ভন্যতে দেখুন মহাজন বললেন সম্যগেচ্ছা ব্যতীত মধুর আরতি হয় না সম্যগেচ্ছা ছাড়া মধুর আরতি হবে না কিন্তু সম্ভোগেচ্ছা কোনোখানে আত্মসুখের জন্য কল্পিত হয় ওটা হলো কাম আর কোনো জায়গায় কৃষ্ণ সুখের জন্য কল্পিত হয় ওটা হচ্ছে প্রেম কিন্তু এদের এই কল্পিতের কোনো প্রশ্ন নেই কল্পিত আর হবে কোথায় বললেন এরা তো একবারে শিশুকালের থেকে কৃষ্ণকে ভালোবেসেছেন এদের হৃদয়ে কৃষ্ণরতি রয়েছে কৃষ্ণরতি রয়েছে কৃষ্ণ ছাড়া জীবনে কিচ্ছু জানেন না কিন্তু